প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গিয়ে যাব গান প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গিয়ে যাব গান প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গিয়ে যাব গান প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গিয়ে যাব গান নিত্য চেতন দরাতি আন কোরআনে নিত্য যে তোমার হৃদয় মোদের চলবে দরাতে আন কোরআনে নিত্য যে তোমার হৃদয় মোদের চলবে দরাতে আন থাকবে না হহকার রাহ জানিয়া বিচার থাকবে না হহকার রাহ জানিয়া বিচার থাকবে না হহকার প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গেয়ে যাবো প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গেয়ে যাবো প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা আমরা তো উন্নত জাতি মুসলিম সত্যের পথে গান গাবো চিরদিন আমরা তো আমরা তো উন্নত জাতি মুসলিম সত্যের পথে গান গাবো চিরদিন শপথ নিয়ে নেই পথে চালাবো জীবন শপথ নিয়ে নেই পথে চালাবো জীবন শপথ নিয়ে নেই পথে চালাবো জীবন সবার কাছে মোদের এই আহ্বান প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গেয়ে যাবো গান প্রদীপ কাফেলার শোনো আহ্বান সত্যের পথে সদা গেয়ে যাবো গান প্রদীপ কাপিলার শোনো আহ্বান সত্যের পথে সদা গিয়ে যাবো গান প্রদীপ কাপিলার শোনো আহ্বান সত্যের পথে সদা গিয়ে যাবো গান প্রদীপ কাপিলার শোনো আহ্বান সত্যের পথে সদা গিয়ে যাবো গান